একত্ব স্পষ্টভাবে ফুটে উঠেছে আল্লাহ পাকের তৌহিদ প্রতিষ্ঠা করা হচ্ছে সমস্ত ইবাদত বন্দীগীর লক্ষ্য উদ্দেশ্য সালাত এবং সালাম নাজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর যিনি তৌহিদ দিয়ে তার দাওয়াত শুরু করেছেন এবং তৌহিদের সাথে দাওয়াত সমাপ্ত করেছেন মক্কায় যখন নবী করিম সাল্লাহ সাল্লাম প্রথম দিন ইসলামের দাওয়াত দেন তখন মানুষকে বলতেন আইহান্নাস হে মানব সকল কুলুলা ইলাহ বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লাহ আল্লাহ ছাড়া কেউ মাবুদ এবাদতের হকদার নেই তুফলেহু তাহলে তোমাদের সার্বিক কল্যাণ হবে আর নবী করিম সাল্লাহ আলি ইন্তেকালের পূর্ব মুহূর্তে বারবার করে পাঁচ দিন পূর্বে তিন দিন পূর্বে এতেকালের মাত্র কিছুক্ষণ পূর্বে বারবার করে বলছেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম লানাতুল্লাহ আলহুদ্দিওয়ান্না সারা ইত্তাখাজু কবুর আম্বিয়াহি মাসাজিদা আল্লাহ ফাকরাবুল আলমের লানত অভিসম্পাত আল্লাহ ফাকরাবুল আলমীর রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে এই জন্য নয় যে তাদের নাম শুধু ইহুদি বা তাদের নাম খ্রিস্টান রং বর্ণের ভিত্তিতে না তাদের আকিদা আর ভিত্তিতে সিরকি কুফুরি আকিদার ভিত্তিতে তাদের উপর আল্লাহ পাকে লানত অভিসম্পাত হয়েছে কেন ইত্তাখাজু কবুর আম্বিয়াই তারা নিজের নিজের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল অন্য রেবায়ত রয়েছে নেক লোকদের নেক লোকদের নবীদের এবং নেক লোক অর্থাৎ অলিয়া উলিয়া যাদেরকে বলা হয় আজকালকার ভাষায় আর প্রত্যেক নবী সবচেয়ে বড় অলি আর তারপরে অলি যে কোনো নেক মানুষ যে কোনো মমিন মানুষ তারা নেক লোকদের নবীদের কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছে এই বলে উদ্দেশ্য কি ছিল শুধু কাহিনী বয়ান করার উদ্দেশ্য ছিল যে ইন্তেকালের পূর্ব মুহূর্তে এসব কিসা কাহিনী বলছিলেন বিগত যুগের ইতিহাস বলছিলেন যে ইয়াহুদ্দিন আসার এই করেছে না মা আল্লাহ বলছে ইউহাজ দেরো মা এহুদি খ্রিস্টানরা যে শিরকুফুরি করেছে তা থেকে জাতিকে সতর্ক সাবধান করছিলেন যে তোমরা শিরকে দ্বারা তোমাদের তৌহিদকে ধ্বংস করিও না ইহাজের দাওয়াত শুরু হয়েছে তৌহিদ দিয়ে আর শেষ হয়েছে তৌহিদের সাথে আর তৌহিদ প্রতিষ্ঠা করাই প্রত্যেকটি এবাদত লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটি এবাদত সম্পর্কে চিন্তা করে দেখলে এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারবেন নামাজ তৌহিদ সোয়াম হজ কোরবানি এইরকম যে কোনো আবাদত বন্দী তৌহিদ ইসলামের যে ক্যালেমা শাহাদাত তৌহিদ প্রত্যেকটি বিষয়ে তৌহিদ রয়েছে বরং একটি এবাদতের বিভিন্ন ক্ষেত্রে তৌহিদের কথা স্পষ্ট হয়ে উঠেছে ওর মধ্যে কুরবানি জবাই করা আল্লাহ ফাকরাবুল আলমিনের নাম ছাড়া অন্য কারোর নাম যদি উচ্চারণ করা হয় আল্লাহর নামের সাথে আর অন্য কারো নাম যদি উচ্চারণ করা হয় তাহলে তাহলে সেটা কোরবানি হওয়া তো দূরের কথা তাতে নেকি হওয়া তো দূরের কথা সেই পশুর গোস্ত খাওয়াই হয় হরমাত খান ওহিল্লা লেগাইদিল্লাহিবি তোমাদের উপর হারাম করা হয়েছে হরমাত আলী কোন মেয়েটা মৃত পশু যে মরে গেছে পশুটা হালাল ছিল কিন্তু মরে গেছে জবাই করার আগে হারাম অদম রক্ত হারাম লাহমুল খিনজির আর শুকুরের শরীর গোস্ত হারাম লাহমুল খিনজির ওমা ওহিল্লাহি আর আল্লাহ ছাড়া অন্যের নাম যেসব পশু জবাই করার সময় উচ্চারণ করা হয়েছে বা যেসব পশুকে আল্লাহ ছাড়া অন্যের নাম উৎসর্গ করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে এই ষাঁড়টি হ্যাঁ অমুক দেবদেবীর নামে এই খাসিটি গসুল আজমের নামে আটরসি বাবার নামে এই খাসিটি এই মরগটি অমুক বাবা পীর সাহেবের নামে অমা ওহিল্লাহিবে হয় ছেড়ে দেওয়া হয়েছে আগে থেকে আল্লাহ ছাড়া অন্যের নামে আর না হলে জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্যের নাম যদি উচ্চারণ করা হয় যদি কেউ বলে বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করছি আল্লাহ আকবর আর অমুক পীরের নামে রসুলের নাম আল্লাহ রসুলের নামে বিসমিল্লাহ রসুলি শিরকুফুরি করলাম শির করল কোরবানিও হইল না নেকিও হইল না বরং ওই ব্যক্তি ইমান হারাইল মুশ্রেক হইল আর সেই জবিহাটি জবাইকৃত পশুটি হারাম হয়ে গেল কার মতো শুকুরের গোস্তের মতো রক্তের মতো মৃত পশুর মতো তাহলে তৌহিদ কত গুরুত্বপূর্ণ বিষয় চিন্তা করুন আপনি বিসমিল্লাহ বলেছেন আল্লাহর নাম নিয়ে জবাই করেছেন সেই জন্য পশুটি হালাল হইল বিসমিল্লাহ না বলে আর অন্য কারোর নাম নিলে পশুটি হারাম হয়ে যাচ্ছে আপনার জন্য বিসমিল্লাহ বললেন ওর সাথে আরো কারোর নাম করলেন তার শরিক করলেন আল্লাহর নাম তো বলেছেন তারপর আল্লাহর সাথে আর কাউকে শরিক করলেন আরো কারোর নাম নিলেন বা আল্লাহর নাম নিয়ে জবাই করলেন কিন্তু অলরেডি আগে থেকে পশুটি আর কার নামে ছাড়া আছে তাহলে সেই পশুটি হারাম খাওয়াই হারাম সেই পশুটি তো এই তৌহিদ কোরবানিতেও ফুটে উঠেছে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি সম্পর্কে কিছু কথা কোরবানির সবগুলি মাসাইল আলোচনা করা সম্ভব নয় আর কোরবানি সম্পর্কে আমাদের অনেক পুরাতন আলোচনা আছে তো আজকে বেশ কয়েকটি দিক নিয়ে আলোচনা করব আমাদের সময় অল্প কারণ আমাদের আলোচনার পরে আমাদের যে সব পুরাতন ছাত্র তাদের কিছু জরুরি কাজ আছে আমাদের দাওয়াতি উদ্দেশ্যে সুতরাং তারা আলোচনার পরে এখানে বসবে না এটাও জানিয়ে দিচ্ছি এবং আমরা সংক্ষেপে আজকে কুরবানি সম্পর্কে আলোচনা করছি সুরা হজের আয়াত নম্বর চৌত্রিশে মহান আল্লাহ ইসাদ করছেন অলিকুল্লা উম্মিন যা আল্লা সাকা আর প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির নিয়ম নীতি নির্ধারণ করেছি প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ ফাকরাবুল আলমিন মানসাক মানসাক কোরবানির অর্থে ব্যবহৃত হচ্ছে নসক কোরবানিকে বলা হয় আর নসকের আরেকটা অর্থ হচ্ছে হজের যতগুলি কাজকর্ম হজের কার্যাবলী নসক বলা হয় আহকামল মানাসেক মানে হজ উমরার মাসাইল আর মানাসেক বা নসুক এর মানে কুরবানিও হয় ইন্না সলাতি ও নসুকি নিশ্চয় আমার সলাত আর আমার নসুক মানে আমার কোরবানি এখানে তো কখনো কখনো কোরবানির অর্থে নসক শব্দটি ব্যবহার হয়েছে আর কখনো কখনো একটু ব্যাপক অর্থে কোরবানির সাথে হজমরা ওগুলোও সামিল বরং এবাদত বন্দীগীর অর্থেও সামিল ইন্না সলাতি অনসকি নিশ্চয় আমার নামাজ এবং অন্যান্য এবাদত বন্দীগী এটাও হইতে পারে যেমন অনেকে বলেছেন ও মাহি এমনকি আমার সারা জীবন ও মামাতি আমার মরণ মতের পূর্বে মতের পরে সব সমস্ত জীবন কার জন্য লিল্লাহ আল্লাহ পাকের জন্য যিনি বিশ্বজাহানের প্রতিপালক তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির নীতিমালা নির্ধারণ করেছি নিয়ম কানুন আল্লাহাক নির্ধারণ করেছেন তার প্রত্যেক জাতি যেই জাতিগুলির জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের আসমানি পায়গাম এসেছে আম্বিয়া রসুলগণের মাধ্যমে তাদের জন্য কোরবানির বিধিবিধানও ছিল প্রত্যেক প্রত্যেক যুগে কোরবানি ছিল নিয়ম পদ্ধতি পার্থক্য হতে পারে কিন্তু কোরবানি আল্লাহ পাক রাবুল্লাহ নৈকট্য লাভের জন্য পশু জবাই করা পশু জবাই করলেন আল্লাহ পাকা নৈকট্য লাভের জন্য তারপর তার থেকে কিছু খেলেন গরিব মিসকিন খাওয়াইলেন এই ধরনের নিয়ম নীতি ছিল প্রত্যেক জাতিতে আল্লাহ পাক বলছেন কেন লিয়াজকুর উসমাল্লাহ যাতে করে তার আল্লাহ পাক রব্বুল আলমের নাম স্মরণ করে আলামা রাজা কাহম ওইসব পশুর ওপর যা তাদেরকে আমি দান করেছি রেজেক হিসাবে দিয়েছি উপজীবিকা দিয়েছি মিমবাহি মাতিল আনাম চতুষ্পদ জন্তু হতে তাহলে চতুষ্পদ জন্তু যা তাদেরকে আমি দিয়েছি তা সেগুলি জবাই করার সময় যাতে করে কার নাম উচ্চারণ করে ইসমাল্লাহ আল্লাহর নাম উচ্চারণ করে তাহলে কেউ যদি আল্লাহ সাহায্যের নাম উচ্চারণ করে যেমন খাসি মোরগ গের ভিড় বরদাস্ত করা যায় না অরুসে হ্যাঁ নিয়ে যাওয়া হয় এগুলি আল্লাহর জন্য নিয়ে যাওয়া হয় আল্লাহর স্মরণের জন্য নয় বরং বাবাকে স্মরণ করি আরে বাবাকে সবসময় স্মরণ করতে পারছি না ওরসের দিন তো কমপক্ষে স্মরণ করি তাই নিয়ে যাওয়া হচ্ছে খাসি মরুক বড় শির বড় কুফুরি নবী করিম সাল্লামের হেদি সাহি মুসলিমে রয়েছে আলী রাজি আল্লাহ করছে চার প্রকারের মানুষের ওপর আল্লাহ পাকে লানত রয়েছে তার মধ্যে এক প্রকার হচ্ছে আল্লাহ পাকের অভিসম্পদ লানত রয়েছে মানে আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত করার ঘোষণাই করে দিয়েছে তোরাকে রহমত দেবই না অথচ আল্লাহ পাকের একটি রহমত ভাগ করে দিয়েছেন সমস্ত মখলুকাতকে সৃষ্টি সেই রয়েছে আর নিরানব্বইটি রহমত আল্লাহ রহমতকে নিরানব্বই ভাগ একশো ভাগ করে নিরানব্বই ভাগ আল্লাহ পাকের রহমত আছে আখেরাতের জন্য তারপরেও আল্লাহ পাক এই রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন এই হচ্ছে লানতের অর্থ কাকে যার অন্যের সন্তুষ্টির জন্য অন্যের নৈকট্যের জন্য অন্যের নামে জবাই করে উৎসর্গ করে বা পশু ছাড়ে না তাহলে কত বড় আল্লাহ পাকের পক্ষ থেকে বা রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে এই ধমক রয়েছে যে যদি এরকম কাজ করেন তো আল্লাহ রহমত থেকে বঞ্চিত করার অলরেডি ঘোষণা করে গেছে আল্লাহ পাকের নাম স্মরণ করাই হচ্ছে উদ্দেশ্য কোরবানি করার এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আর তারপরে কোরবানিতে আর অনেক উপকারিতা রয়েছে ফায়দা রয়েছে যার মধ্যে গরিব মিসকিনদের খোঁজ খবর নেওয়া তারা বছরে এই কুরবানির কয়েকটা দিনতে একটু ভালো খাক তারাও সচ্ছল ব্যক্তিদের সাথে গোস্ত খাওয়া এক শরিক হোক অন্যদের সাহায্য সহযোগিতা করা হোক ইত্যাদি বহু উপকারিতা রয়েছে যেমন হজ সম্পর্কে উমরা সম্পর্কে আল্লাহ সাদুমানাফি আল্লাহ যাতে করে হাজিরা হজে এসে তাদের বহু উপকারিতার কাজে উপস্থিত হয় তো আল্লাহ পাকরবুল আলমিনের নাম উচ্চারণ করার কথা আল্লাহ বলেছেন এখানে আর বলেছেন যে সেই পশুগুলি হবে গৃহপালিত পশু <clears throat> চতুষ পর্যন্ত বাহিমাতুল আনাম গৃহপালিত পশু তাহলে কোরবানির পশু হচ্ছে গৃহপালিত যেমন উঠ বড় থেকে শুরু করেন উঠ আর তারপরে গরু তারপরে ছাগল ছাগলের মধ্যে যতগুলি মানে ভাগ হইতে পারে ছাগল সেটা বকরি ছাগল হইতে পারে আবার সেটা মেষ ভেড়া ভেড়িও হইতে পারে আবার সেটা দম্বাও হইতে পারে সবগুলিকে আরবি ভাষায় গানাম বলা হয় <clears throat> গানাম শব্দটা ব্যাপক ওর একটা হচ্ছে সা তার একটা হচ্ছে দান আর একটা হচ্ছে কাবুস আলাদা আলাদা নাম ভাগ যেমন বাংলায় বললাম সবগুলি গানামের মধ্যে সামিল তাহলে ছাগল মধ্যে বললাম এই সবগুলি আর গরুর মধ্যে যেসব দেশে হয়তো মহিষ আছে বা গরু জবাই নিষিদ্ধ রয়েছে ভারতের অনেক স্টেটে প্রদেশে সেখানে ওলামারা ফতুয়া দিয়েছেন যে আল জামুস অর্থাৎ মহিষটাও মিনাল বাকার এক ধরনের গরু যেন তাহলে সেটা গরুর অন্তর্ভুক্ত সুতরাং মহিষের কোরবানি করতে পারবে যদিও মহিষ নামটা হাদিসে নেই বরং কোন হাদিসে আজ পর্যন্ত মহিষ নাম পায়নি কারণ আরব দেশে গরম দেশে মহিষ থাকতেই পারে না ছিলই না আসলে আরে এখন হয়তো দেখতে পান না তাই না মহিষের জন্য পানির প্রয়োজন যারা মহিষ পুষে তারা জানে পানির প্রয়োজন এর পানি নাই পঞ্চাশ একশো দুশো কিলোমিটার চলে যান পানি কত পাবেন না তাহলে মহিষ বাঁচবে কি করে তো এই জন্য আরো দেশে মহিষ পাওয়া যায় না ওর নাম উল্লেখ হয়নি সবচেয়ে উত্তম কোরবানি কি এখানে জেনে নি তারপরে আলোচনা শুরু করব সবচেয়ে উত্তম কোরবানি কি আপনাদের নিকটে হ্যাঁ গরু ছাগল ওট কারা বললেন মাঝামাঝিকে বললেন না কেউ গরু বললেন অথচ গরু সবচেয়ে বেশি মহব্বত করেন আপনারা গরুর গোস্তের সাথে তাই না আরে খাসির গোস্ত ছেড়ে বিশেষ করে বাঙালি বোনেরা ভাইদের চাইতে বেশি ওই যে খাসি আবার খাই কেউ নাকি গরু নিতে হবে আর কেউ গরু বললেন না যে গরু উত্তম খাসিটাও বললেন বকরিটাও বললেন দম্বাও বললেন আর উঠটাও বললেন বড়টা বললেন ছোটটা বললেন মাঝামাঝি কোনটা বললেন না অথচ মাঝামাঝিটা অনেক সময় ভালো হয় আরবিতে একটা কায়দা আছে খায়রুল ওমরে অসাত মাঝামাঝিটা ভালো মধ্যপন্থটা ভালো এখানে ওই কায়দা ফিট হবে না যেই পশু দ্বারা বেশি ফায়দা রয়েছে সেই পশুর কোরবানি করা সবচেয়ে বেশি উত্তম কোন পশুতে বেশি ফায়দা আছে ওটের গোস্ত বেশি হয় না গরুর গোস্ত বেশি হয় ওটার গোস্ত বেশি হয় একটা দিক দুই নম্বর দিক নবী করিমসাল্লাম গরুর কোরবানি করেছেন না ওটের করেছেন ওটের করেছেন ভাগ করেছেন না গোটা করেছেন হ্যাঁ গোটা গোটা করেছেন একটা করেছেন না আরো বেশি করেছেন একশোটি করেছেন বিদেহ হাজ জি হ্যাঁ কেন এগুলো বলছি কারণ আজকাল এক শ্রেণীর লোকেরা আছে যারা ওই ভাগ ধরে নিয়েছে কুটিপতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ইনকাম করে আর ওই গরুর ভাগ ধরে বসে আছে ওটের একটা ভাগ ধরে বসে আছে না মোটেই উচিত নয় এটা যাই বিষয়টি পরে বলবো কিন্তু কথা হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে সবচেয়ে বড় পশু যাতে আপনিও লাভবান হলেন গরিব বেশি গ্রস্ত হলে না বেশি দিতে পারবেন হ্যাঁ আমাদের আঞ্চলিক ভাষায় কথা রয়েছে আচ্ছা, আরে হাঁড়িতে পাতিলে থাকলে না ডয়ে উঠবে মানে চামচে উঠবে তো আপনার বাড়িতে গোস্ত বেশি হইলেই না আপনি দান করতে পারবেন নিজেই চিন্তা করছেন আমার ছেলেমেয়েরা দু তিন দিন খেতে পাবে না কি আর দান করব। তারপরে ফিরিজ তো আজকাল হয়েছে মাসাল আর দান করার প্রয়োজনই বাকি অধিকাংশ লোক কিন্তু গুরবানের গোস্ত আজকাল দান করতে চায় না এই ফিরিজের মুসিবত আল্লাহ ফিরিজ উঠিয়ে সোজা হয়ে দান করবে জি নিয়ামত দিলে আল্লাহাক শুক্রিয়া আদায় করার জন্য যে বাবা তোমাদেরকে নিয়ামত দিয়েছি যাতে তোমরা ভালো খেতে পারো এই ফ্রিজের মাধ্যমে তো তারা কি শুরু করলো না শুক্রি বখিলি কৃপণতা শুরু করলো কখনো না আপনার ফ্রিজ হওয়ার আগে যে অবস্থা ছিল যে চরিত্র ছিল দান খায়রাতের ক্ষেত্রে সেই উত্তম চরিত্র আপনার হওয়া উচিত বরং তার চেয়ে বেশি আল্লাহ পাকে শুক্রিয়া আদায় হওয়া উচিত আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে নিয়ামত দিয়েছেন এই কৃপণতা করার জন্য যেভাবে দান করতাম সেইভাবে দান করব যেভাবে খাওয়াইতাম ওইভাবে খাওয়াবো গরিব মিশকিনকে সবচেয়ে উত্তম কোরবানি হচ্ছে উটের কোরবানি গোটা উঠ ভাগ নাই গোটা উঠের কোরবানি তারপরে দুই নম্বরে উত্তম কোরবানি গোটা গরুর কোরবানি গাভী কার আর আর তারপরে উত্তম কোরবানি হচ্ছে গোটা দম্বা খাসি ভেড়া এগুলি একই রকমের কোরবানি আর তারপরে তখন ভাগ আসবে তারপরে তখন ভাগের স্থান আসবে এই তিন নম্বর হওয়ার পরে তখন ভাগের স্থান আসবে উটের সাত ভাগের এক ভাগ গরুর সাত ভাগের এক ভাগ সমান একটা বকরি ছাগল বা মেষ ইত্যাদি এই হচ্ছে কুরবানির সিরিয়াল বা তরতিব যারা সচ্ছল ব্যক্তি তারা উত্তম থেকে নিচে নামার চেষ্টা করবেন না বরং নিচে থেকে ওপর দিকে যাওয়ার চেষ্টা করবেন গোটা গরু যদি দিতে পারেন বা তার চাইতে ভালো যদি গোটা আপনি ওর দিতে পারেন তাহলে নিচে কেন নামবেন আর যদি দেখেন যে না আমি দিতে পারছি না গোটা উঠ অথবা গরু অথবা খাসি তখন ভাগে আসেন তখন ভাগে আসেন ভাগ আর ছাগল একটা ছাগল আর একটা সাত ভাগের এক ভাগ হ্যাঁ সাত ভাগের এক ভাগ গরু অথবা উঠ সমান না পার্থক্য রয়েছে কিছু আলামারা পার্থক্য করেছে যে না তাহলে গোটা গোটা খাসিটা বেশি ভালো ভাগের চাইতে আর দল বলছেন না সমান কারণ করিম সাল্লাহ সাল্লাম সমান করে দেখিয়েছেন সমান করে দেখিয়েছেন জেহাদের ময়দানে গনিমতের ধন সম্পদ ভাগ করতে গিয়ে দেখা যাচ্ছে যে যতগুলি মুজাহিদিনরা শরিক হয়েছে জেহাদে তাদেরকে গনিমতের ধন সম্পদ যে দিতে হবে বকরি ছাগল সবার একটা একটা করে জুটে নেয় তাহলে কিছু লোককে বকরি দেওয়া হলো আর অন্যদেরকে কি দেওয়া হলো ওট দেওয়া হলো তো ওটের সাত ভাগের এক ভাগ মানে সাত ভাগের এক ভাগ সমান একটা ছাগল করা হইল এইভাবে নবী করিম সাল্লাম একাধিক জেহাদের ময়দানে নীতিমালা পদ্ধতি অবলম্বন করেছেন তাহলে এই এইরকম হাদিসগুলি দিয়ে বোঝা যায় যে একটা ভাগ আর একটা ছাগল সমান তাহলে এই এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা করলে আরো স্পষ্ট হয় যে একটা ছাগল একজন এবং তার পরিবার তারা স্বামী স্ত্রী আর তার ছেলে মেয়েদের জন্য যারা উপার্জন করে না এখনো তার অধীনে রয়েছে উপার্জন করে ফ্যামিলি হয়ে গেছে বিবাহ সাদী হয়ে গেছে আলাদা ফ্যামিলি একটা ফ্যামিলির জন্য যথেষ্ট যেমন একটা ছাগল এই মর্মে দলিল রয়েছে হাদিসে ঠিক তেমনি যখন ওর সমানই হলো ভাগগুলি তাহলে ভাগ শুধু এক ব্যক্তির হবে এই রকম ফতুয়াটাও ঠিক নয় তাহলে একটা ভাগ ও সমান যখন একটা ছাগলের তাহলে একটা ভাগ একজন পুরুষ তার স্ত্রী তার ছেলে মেয়ে হ্যাঁ এদের জন্য যথেষ্ট ইনশাল এটা হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন কোরবানি কোরবানির তাহলে প্রত্যেক ওম্মতে ইতিহাস রয়েছে আর এই কোরবান ইতিহাস শুরু হয় আদম আলী সালামের ছেলেদের জামানা থেকে শুরু করে হাবিল কাবিলের যুগ থেকে শুরু করে সুরা মায়েদার কয়েকটি আয়াতে এই ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন যা আমরা আজকে আলোচনা করব না তারা যখন কুরবানি করেছিলেন হাবিল এবং কাবিল কুরবানি করেছিলেন আহাদেহমা তাদের দুইজনের একজনের কুরবানি কবুল হয়েছিল হাবিলের কুরবানি ছিল দোমবার কবুল হয়েছিল আর কাবিলের ও মানে আল্লাহ মানে পশু ছিল না সেই জামানে আল্লাহ নৈকট্য লাভের জন্য কিছু পেশ করলেই হলো সে পেশ করেছিল কিছু খাদ্যদ্রব্য গম বা কিছু এরকম কথা এসছে কিতাবা দিতে আল্লাহ পাক কবুল করেননি আল্লাহ পাক যার মধ্যে খ্লাস দেখেছেন নিষ্ঠা দেখেছেন আন্তরিকতা দেখেছেন আল্লাহ পাক জানছেন মানুষের অন্তরের কথা আল্লাহ পাক কবুল করেছেন কালা তখন হিংসা হয়ে গেল যে তোর কবুল হইল আমার হইল না তোকে খুন করবো না কালা ইন্নামায়াতিন তখন হাবিল কাবিলকে ভাইকে উত্তরে বলেছিলেন যে আল্লাহ পাক আল্লাহ ভিরুদের তরফ থেকেই কবুল করেন আল্লাহ রূপ চেহারা দেখেন না যে তোমার চেহারা দেখে আল্লাহকে খারাপ লেগেছে আমার চেহারা ভালো লেগেছে আমার কবুল করে এমন কথা নাই ইন্নামায়াত মিনাল মুতাকিন আল্লাহ পাক যারা সংযত পাপমুক্ত পরহেজগার হ্যাঁ গোনা থেকে বেঁচে থাকতে চায় আল্লাহ ভিরু তাদের তরফ থেকে তাদের থেকে এবাদত বন্দী কবুল করেন কোরবানি কবুল করেন তাদের এবাদবন্দি কবুল করে ইন্নামা কাব্বুল আলমিন তাহলে যে কোনো আমল নামাজ জাকাত রোজা হজ ওমরা কোরবানি যে কোনো আমল কার আল্লাহ কবুল করবেন দিনের দাওয়া দিনের খেদমত ইত্যাদি কার কবুল করবেন যার মধ্যে তাকুয়া রয়েছে তাকুয়া নেই আর গাড়ির গাড়ি দেখা যাচ্ছে কাজ হচ্ছে ওই কাজ আল্লাহ কবুল করবেন না সাময়িক জনপ্রিয়তা দেখা দিলেও সে যেমন খড়কুটার ছাই বা আগুন থাকে দাউ দাউ করে হঠাৎ করে জ্বলে উঠে আর বসে যায় ওই রকম বসে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে পক্ষান্তরে মোত্তাকিমদের এবাদত বন্দিগি তাদের নেক আমলে স্থায়িত্ব রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমিন দুনিয়াতে উত্তম বদলা দেবেন আর আখেরাতে আল্লাহ পাকরবুল আলমিন উত্তম বদলা দেবেন তাহলে আজকের এই শিক্ষা মনে রাখবেন যে আপনার মধ্যে তাকোয়া হইতে হবে আর তাকোয়ার ভিত্তিতে আপনার এবাদত বন্দীগী কবুল হয় আপনি হজে যাচ্ছেন হজ কবুল হবে না হবে আপনার তাকুয়ার উপর নির্ভর করছে আপনি দিন শিখতে আসছেন আপনার তাকোয়ার উপর নির্ভরশীল আপনার এই দিন শিখা আপনার এই সংশোধনের জীবন আপনার নিক জীবন আপনার এই নেকির কাজের জন্য এসছেন আল্লাহ পাক ভালো জানছেন আপনার অন্তর অবস্থা আপনার আখলাক চরিত্র অবস্থা আপনার এবাদত বন্দীর অবস্থা আপনার শিখার সাথে আমলের সম্পর্ক আছে না নেই যে আমল একদিকে আর আপনি আসছেন আর দেখাচ্ছেন যে আমি শিখছি বা তোমাদের সাথে আছি আল্লাহ পাক মুতাকিনদের তরফ থেকে কবুল করেন মুতাকিন যত ভালো হইতে পারবেন তত বেশি আল্লাহ পাক আপনার আমার এবাদত বন্দী কবুল করবেন আল্লাহ যেন আমাদের সকলকে মুতাকিন হওয়ার তৌফিক দান করেন মুতাকিনদের মধ্যে আল্লাহ পাক সামিল করেন মুতাকিনদের যে গুণ আল্লাহ বলছেন এমনকি কোরআনে করিম দিয়ে সবাই উপকার পাবে না সবাই লাভবান হবে না হোদান লীল মুতাকিন কোরআন হেদায়ত করবে রাস্তা দেখাবে জান্নাত পর্যন্ত পৌঁছাবে মুতাকিনদেরকে মাদ্রাসা পড়া পাপিষ্ট গুণাগার হয়ে মারা যাচ্ছে যেমন আজকে এরকম একটা ঘটনা শুনলাম আপনাদেরকে শোনাবো না ঘটনা শোনাবো সবাই মাদ্রাসা পড়া ফারেক আর পাপিষ্ট গুণাগার জেলে সরছে তাও খুনের কেসে জেনার কিসে যদি হয় আউজুবিল্লাহ ইন্দালিল্লাহ হয়ে যাওয়ার জন্য তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিন এলম শিখা কবুল করলো না হ্যাঁ কত কষ্ট করে চোর জন্য সফর করে কবুল করলো আল্লাহ ফাকরাবুল কেন ইন্নামে তাকাব্বর উল্লাহ মিনাল মুত্তাক আল্লাহ অন্তরে তাকুয়া দেখেননি ফিরিতে খেয়েছ লজিং আর পড়েছ কিন্তু এই পড়া দিয়ে সংশোধন চাওনি নিজের জীবনকে সুন্দর করে গড়তে চাওনি সুতরাং আল্লাহ পাক কবুল করেননি আল্লাহ মুখে ছুড়ে দিয়েছেন তারপরে দেখা যায় প্রত্যেক মতে যে কুরবানির নীতিমালা রয়েছে ইব্রাহিম খালিল্লাহ তার সন্ন্যত আর এই তার সন্ন্যতকে কেমন পর্যন্ত রাখা হয়েছে নবী করিম সাল্লামের স্বীকৃতির মাধ্যমে নবী করিম সাল্লাম ইব্রাহিম খালিল্লাহ আলী সালাতামের সন্ন্যতকে রেখেছেন তার মাধ্যমে আল্লাহ পাক এই উম্মতে রেখেছেন ও তার এখন আলী ফিল আখেরিন অন্যদেরকে এর ওপর আমি রেখেছি কেমন পর্যন্ত আল্লাহ পাক এই নীতিমালা কোরবানির আদর্শ তারিকাকে আল্লাহ পাক চালু রেখেছেন এই মর্মে ইসমাইল আলহ ইসালামের কোরবানির ঘটনা কোরআন কেরমের সুরায় সাফাতের আয়তান নম্বর একশো থেকে শুরু করে রব্বি হাবিল মিনাস আলহিন ফাবাসার নহবি গোলামিন হালিম থেকে শুরু করে একশো পর্যন্ত বর্ণনা করা হয়েছে আজকে জিলহাজ মাসের কয় তারিখ পাঁচ তারিখ নয় তারিখে বিশেষ করে আমাদের সামনে যেসব ভাইরা আছেন অধিকাংশই হয়তো হজে যাবেন না আপনাদের জন্য আল্লাহ ফকরবুল আলমিন এক উত্তম করণীয় রেখেছেন সেটা স্মরণ করিয়ে দিচ্ছি আর তারপরে আসি সেটা হচ্ছে বিশেষভাবে আরাফার দিনের শ্যাম পালন করা রোজা রাখা এই মর্মে আবু কাতাদা রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত রসুল্লাহাম বলেছেন সালাসমিন কুল্লে শাহর প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখা ও রমজান ইলা রমজান আর প্রত্যেক রমজানের রোজা রাখা ফাহাজা সিয়াম উদ্দাহার এটা হচ্ছে সারা জীবনের রোজা এগারো মাসে যেহেতু রমজান নেই তো এগারো মাসে তিনটা তিনটে করে রোজা রাখালেন আর একটা নেকি করলে আল্লাহ কমপক্ষে কত দেন দশ নেই তিন দশে তিরিশ পাচ্ছেন ওখানে আর রমজান মাসটা পুরো আল্লাপাক ফরজ করেছেন পুরো রোজা রাখলেন তাহলে জানো কি হলো শ্যামোদ্ধার সারা জীবন আপনি রোজায় আছেন সারা জীবন আপনি তিনটা রোজা রেখে ত্রিশ দিন যেন রোজা আছেন আল্লাহাক ত্রিশ দিনের সব দিচ্ছেন আপনাকে আর রমজান মাসে তো আল্লাহাক ফরজি করেছেন এই তো হয়ে গেল যারা মাসে তিন দিন রোজা রাখে এই তিন দিন যারা মাসে রাখেন উত্তম হচ্ছে তেরো চোদ্দ পনেরো রাখা কিন্তু কেউ যদি কোনো কারণবশত না রাখতে পারেন যে ভাই আমি ডিউটির কারণে পরপর তিন দিন রাখতে পারছি না সুতরাং আমার ছুটির দিনে কখনো রেখে নেব অথবা বৃহস্পতিও রেখে নেব সোমবার করে রেখে নেব কোনো অসুবিধা নেই মাসে তিনটা রোজা করলে আল্লাহ পাক আপনাকে তিন দশে তিরিশ অবশ্যই দেবেন আর তারপরে বলছেন আরাফা আরাফার দিনের রোজা নবী সাল আরাফার দিনের রোজা বলেছেন নবীলাম এই হাদিসে বলেনি যে নয় তারিখে রোজা সেই জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে বলি যে আরাফার দিনের রোজা এই কথাটা যদি বলেন আপনি বাংলাদেশে ভারতে যে ভাই আরাফার দিনের আজকে রোজা লোকজন শুনলে হাসবে আজকাল প্রচার মাধ্যমের দিন হ্যাঁ আরাফার দিন তোমাদের হিন্দুও বলবে যে তোমাদের আরাফা তো কালকে হয়েছে বলছে আজকে আরাফার দিনের রোজা তাই না কেমন কথা জানতে পারছেন আপনি তো আরাফার দিনের রোজা নবী করিম সাল্লাম বলেছেন এটি হচ্ছে মুসলিমের হাদিস সেজন্য আসল রোজা হচ্ছে আরাফার দিন যেই দিন হাজিরা নেকি সব নিয়ে গেল আপনারা বাড়িতে বসে আছেন আল্লাহ পাকে নেকির আপনাদেরকে একটা সুযোগ দিচ্ছেন যে তোমরাও বাড়িতে বসে বসে নেকি করো রোজা রাখো রোজার অবস্থায় আমি দোয়া কবুল করি আরাফা যেমন তাদের দোয়া কবুল করি তোমাদের বাড়িতে রোজার অবস্থায় দোয়া কবুল করবো রোজা রাখো কিন্তু কিছু আলেমরা বলছেন না আরফার দিন রোজা মানে নয় রোজা যেখানে নয় হবে সেখানে এই জন্য এই দ্বন্দ্বকে দূর করার জন্য বা দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য দ্বন্দ্ব মুক্ত হওয়ার জন্য দুই দিন রোজা রাখেন কারা যারা সৌদি আরব ছাড়া অন্য দেশে আছেন আর একদিন পরে তাদের কি হচ্ছে নয় তারিখ হচ্ছে আট তারিখও রাখেন নয় তারিখও রাখেন এইভাবে রাখেন অসুবিধা নেই কিন্তু আরাফার দিনেই রোজা রাখলেন না বা ওই দিন বললেন না আরাফা থেকে হাজি এসে কোরবানি করছে পাথর মারছে আর তো আফে হেফাজা করছে আর ওই দিন শুধু রোজা রাখবেন আর ফতুয়া দিবেন আর বলবেন যে আরাফার রোজা তো মুসলিমও হাসবে আর অমুসলিমও হাসবে বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আরাফার রোজা রাখলে আহতাসিব আল্লাহ আমি আল্লাহর কাছে আশা করি আইয়ুকা গত বছরের গোনা মাফ হবে আর ওই বছরেরও গোনা মাফ হবে যেটা এরপরে আসছে মানে আগামী বছরেরও গোনা মাফ হবে তাহলে গত এক বছর আর আগামী এক বছর দুই বছরের গোনা মাফ হবে আরাফার একটি রোজা রাখলে তাহলে যেসব ভাইরা আর অতিরিক্ত নফল হিসাবে রাখেন এক তারিখ থেকে শুরু করে নয় পর্যন্ত নয়টা রাখলেন বা পাঁচটা ছয়টা রাখলেন তিনটা রাখলেন তার আরো বেশি নাকি বলেন একদিন যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন নবী করিম সাল্লাম হাদিস রয়েছে সেই মুসলিম মানে সামা ইয়মান ফি সাবিল্লাহ যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিনের রাহে একদিন রোজা রাখে ফিসাবিল্লার মানে কি একদল বলছেন ফিসাবিল্লা মানে আল্লাহ রাস্তায় জিহাদে গেছে আর জেহাদের এক সফর কষ্ট আর সেখানে গিয়ে রোজা রাখছে এটাও কেউ এই সংকীর্ণ অর্থ বুঝিয়েছেন আর একদল বলছেন ফিসাবিল্লা মানে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য ফিসাবিল্লা মানে আল্লাহ পাক রব্বর সন্তুষ্টির জন্য যেই ব্যক্তি একটি রোজা রাখবে বা আল্লাহ পাক তার মুখমন্ডলকে চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরে রাখবেন মানে আল্লাহ পাক জাহান্নাম থেকে দূরে রাখবেন এই ফজিলত মানে কি ফরজ বাদ দিয়ে মাঝে মাঝে ফরজ ছাড়েন আর একটা দিন এই জান্নাতের আশায় জাহান্নাম থেকে বাঁচার আশায় রোজা রেখে নিলেন এই ফজিলত মানে আরাফার দিনে রোজার ফজিলত মানে এই যে দুই বছর ধরে ফজর নামাজ তো পড়লেন না আর আরাফার রোজা রাখলেন আশা করলেন যে দুই বছরের গুণা মাফ নাকি কখনো না যেমন মালিকের আপনারা কফিলের আন্ডারে কাজ করেন কোম্পানিতে কাজ করেন ব্যক্তি কফিলের কাছে কাজ করেন যদি আসল ডিউটি টাইমে ডিউটি না করেন তাহলে বাইরে ওভার টাইম আর বোনাস ওইসবের আশা করা বেকুফি ছাড়া কিছু নাই তাই না আসল ডিউটিটা আপনি আট ঘন্টা দশ ঘন্টা যা আছে করে দেন আর তারপরে বোনাস ফোনাসের আশা রাখেন তারপরে আপনি ওভার টাইম পাওয়া যায় কি যাই না দেখি বেতন তো হচ্ছে এক হাজার আর ওভার টাইম দিয়ে আরো কিছু বাড়ানো যায় কি যায় না তাই না কিন্তু ডিউটির সময় যদি না থাকে না বিকেল বেলা যখন ডিউটি শেষে আসছে গিয়ে বলেন আমি ওভার টাইম করার জন্য এসছি হবে কখনো হবে না তো এই জন্য ফরজ ঠিক রেখে ফরজ নামাজ পাঁচ অক্ট ঠিক আছে ফরজ রমজান মাসে রোজা ঠিক আছে ফরজ জাকাত ঠিক আছে ফরজ হাওয়াজ ঠিক আছে ফরজ হেজাম মহিলাদের পর্দা ঠিক আছে ফরজ আপনার ওপর যে ভরণ পোষণের দায়িত্ব রয়েছে স্ত্রী ছেলে মেয়েদের বাপ মায়ের বৃদ্ধ বাপ মায়ের ইত্যাদি বা বিধবা তালাক প্রাপ্ত বোনেরা রয়েছে ইত্যাদি যার বহন আপনার ফরজ রয়েছে এই ফরজগুলি আদায় করার পরে আপনি যদি এই সন্ন্যত কাজগুলি করেন অতিরিক্ত কাজগুলি করেন নেকির কাজগুলি করেন তাহলে গোনা খাতা মাফ হবে ছোট গোনা মাফ হবে আর বড় গোনার জন্য তবা শর্ত রয়েছে তাই আল্লাহ পাকের কাছে আশা করা যায় যে বড় গোনা যদি কারো দ্বারা হয়েও যায় তো আল্লাহ পাকের কাছে তবা করলে এই নেকামল গুলি করার পরে যদি তবা করে তো আল্লাহ পাক মাফ করবেন কুরবানির বিধান কি একদল বলছেন কুরবানি ওয়াজিব আর অধিকাংশ আলমায়কেরামদের নিকটে কোরবানি হচ্ছে সুন্নাতে মহাকাদা কুরবানি ওয়াজিব নয় কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই শুধু শব্দের পার্থক্য অর্থের কোনো পার্থক্য নেই যাই অজেব তাই ফরজ যাই ফরজ তারই নাম অজেব আসলে আরবি ভাষায় এই জন্য আরবরাকে যদি বলেন হাজা ফরজন হাজা ওয়াজেবন তা হাসবে একমাত্র বিশেষ একটি মজাব ছাড়া তাদের কাছে সামান্য একটি পার্থক্য কোরআনের স্পষ্ট দলিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল আর যদি হাদিসের দলিল দিয়ে জরুরি মনে হয় তাহলে ওয়াজিব হইল এই ধরনের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা আসলে হ্যাঁ নামাজ হচ্ছে ফরজ রোজা হচ্ছে ফরজ আর কোরবানি হচ্ছে ওয়াজিব এগুলি মনগড়া ব্যাখ্যা আসলে আসলে হচ্ছে ফরজ আর অজেবে কোনো পার্থক্য নেই এই জন্য কোরবানি ওয়াজেব নয় ফরজও নয় বরং কোরবানি হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা সন্ন্যাত শুধু নয় সন্নাতে মহাকাদা সন্ন্যতে মোয়াক্কাদা কাকে বলে সন্ন্যতে মোয়াক্কাদা মানে এমন নবী করিম সাল্লা ইসলামের আদর্শ যেগুলি করেছেন এবং করার জন্য তাকিদ করেছেন মোয়াক্কাদা ইসিম মাফুলের সেগা মানে যার তাকিদ করা হয়েছে সোজা কথা সব সহজ ভাষা নবী করিম সাল্লাম দিন রাতে বারো রাখা সন্ন্যত পড়েছেন কিন্তু তাকিদ করেননি ফজিলত বর্ণনা করেছেন যদি বারো রাখাতে হেফাজত করো তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাবে কিন্তু বারো কাজ পড়ো কথা বলেননি তাহলে সোনাতে মক্কাদা না এই পরিভাষাটি ভুল আমাদের দেশে বারো কাজ সোনাতে মক্কাদা না তবে ফজরের নামাজ ফজরের সোননাথ বেতরের সোননাথ সোননাতে মোয়াক্কাদা নবী করিম সাল্লাম তাকিদ করছে আউতেরু তোমরা বেতর পড়ো নবী সাল্লাম সফরে পর্যন্ত ফজরের সন্ন্য ছাড়েননি সুতরাং সোনাতে মহাক্কাদ এই দুটি নামাজের মধ্যে সোনাতে মহাক্কাদ আর বাকি এগুলি হচ্ছে সোনাতে বা বলতে পারেন শরীয়তের ভাষা হচ্ছে রাতিবা যেগুলি ফরজ নামাজের আগে পরে যে সন্ন্যতগুলি রয়েছে এগুলি সোনাতে রাতিবা রসুল্লাহ সাল্লাহ আলী মদিনায় দশ বছর থেকেছেন প্রতি বছর কোরবানি করেছেন এই মর্মে আবদুল্লাহ বিন উমার আল্লাহ তালা থেকে বন্ডিত তিনি বলছেন আকামা রসুল্লাহ সাল্লাহদিনাতে আশারা সেনিন ইউদাহি রসুল্লাহাম মদিনায় দশ বছর অবস্থান করেছেন হিজরত করে আর প্রতি বছর কি করেছেন কোরবানি করেছেন হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং হাদিস হাসান সুতরাং নবী হাসান যখন ছাড়েননি কোনো এক বছরেও অথচ প্রথম দিকে অভাব ছিল তারপরেও ছাড়েননি তাহলে কোরবানি করা হচ্ছে সন্নাতে মোয়াক্কাদা আর একটি হাদিস তিরমিজিত রয়েছে ওটা শুনে তার আরো স্পষ্ট হবে একজন লোক এসে আবদুল্লাহ বিন উমার রাজি তালাকে জিজ্ঞাসা করে তার নবীলামের জীবদ্দশার পরে হ্যাঁ এন্তকালের পরে জিজ্ঞেস করলেন এসে আনিল উধিয়া কোরবানি সম্পর্কে ওয়াজিব আতুন হেয়া কোরবানি করা কি ওয়াজিব ফাকালা তখন তিনি বলছেন দাহা রসুল্লাহ রসুল্লাহ কোরবানি করেছেন ওয়াল মুসলিম আর মুসলিমরাও কোরবানি করেছে মানে সাহাবিরাও কোরবানি করেছে আলী লোকটি আবার জিজ্ঞাসা করেছে যে আমি জিজ্ঞেস করছি কোরবানি কি ওয়াজেব জিজ্ঞাসা করছে কোরবানি কি ওয়াজেব আর সাহাবি কি বলছেন জাহা কোরবানি করেছেন মুসলিমরাও কোরবানি করেছেন তো কি বোঝা গেল এর দ্বারা এর দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাম করেছেন তুমি করো স্বচ্ছলতা থাকলে অভাব না থাকলে করো কোরবানি আর কোরবানি ওয়াজেব না কোরবানি ওয়াজিব নয় ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন ওয়াজেব যদি হইতো তাহলে বলতেন কিন্তু নবী করিম সাল্লাহ কোরবানি করেছেন ওয়াজিব নয় বলবো সেই জন্য তুমি ছেড়ে দেবে যেমন আজকালকার মুসলমানরা অধিকাংশ যেখানে সুন্নাত বলেন দিল হালকা করে না সন্ন্যত বললে হালকা হয়ে গেল না এরকম না নবী করেছেন তুমি করো নবী করেছেন সাহাবিরা করেছেন তুমি তাদের অনুসারে তুমিও করো আর একটি মশলা একটু আগে আলোচনা করলাম ওই মর্মে একটি হাদিস শুনাই তা হচ্ছে যে একটি ছাগল দম্বা বা ভেড়া ভেড়ি হ্যাঁ বা গরুর বা উটের সাত ভাগের এক ভাগ একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট এই মর্মে তিরমিজিতে হাদিস রয়েছে একটি হাদিস তা শোনাই বলছেন সাহাবি আবু আইব আনসারি রাজি আল্লাহ তালানো থেকে আতাবিন ইয়াসার প্রখ্যাত তাবি তিনি বর্ণনা করছেন যে আমি আবু আইব আনসারি আল্লাহ তালকে জিজ্ঞেস করলাম কেফা কানাতে জাহায়া আল্লাহ রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহামের জামানায় জীবদ্দশায় কুরবানি কেমন হইত কুরবানি কেমন হইত তিনি বললেন কানার রাজুল আবু আইব আনসারি যার বাড়িতে নবী করিম সাল্লাম অতিথি হয়েছিলেন কখন হিজরত করে এসে আল্লাহ পাকের হুকুম সবাই ধরে টানতে শুরু করেন নবী সাল্লাহ সাল্লামের উষ্ট্রী তখন তিনি বললেন যে দেখো দাউহা ফাইন্দাহা মামুরা আমার উটটাকে ছেড়ে দাও আমার সওয়ারিকে বাহনকে ছেড়ে দাও ফাইনা মামুরা ও আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট ও আল্লাহ আদেশ করে রেখেছো কোনখানে বসতে হবে না যে বাড়িতে বসবে আমি দেখো কারো কথা বলতে পারবো না যে কার বাড়ির আমি থাকবো না থাকবো সবাই তোমরা চাইছো যে আমি তোমাদের বাড়ি উঠি তোমাদের বাড়ি তোমাদের বাড়ি উঠি দাও ও মামুরা ছেড়ে দাও যেই বাড়ি থেকে বসবে ওটাই আল্লাহর পক্ষ থেকে জানো আল্লাহ আবু ইবান সারির উঠানে গিয়ে উঠটা বসে গেল আবু ইউ আনসারি রাজি আল্লাহ তালানহ বলছে যে কান আর রাজুলু ইউদাহি বিশ্বাতে আনহো ওয়ান আহলে বেদি সাহাবিরা একজন একটা ছাগল বকরি জবাই করত নিজের পক্ষ থেকে আর নিজ পরিবারের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আর নিজ পরিবারের পক্ষ থেকে তাহলে বোঝা গেল যে একটা বকরি শুধু বা একটা খাসি একটা দুম্বা একটা ভেড়া ভেড়াভেড়ি একজনের জন্য নয় যে একজনের নামে হইতে হবে কার নামে বলেন ভুল কথা কিন্তু ওয়ান আহলে তার পক্ষ থেকে তার পরিবার আর পরিবার আজকাল ফ্যামিলি মানে স্বামী স্ত্রী আর ছেলে মেয়েরা যখন আপনার ছেলে পরিবার হয়ে গেছে তো সে আলাদা পরিবার যুক্ত নেই যে পাঁচ আমাদের দেশে যেটা এক একসাথে এক অন্য খাওয়া দাওয়া সেটা আসলে পরিবার কোথায় পাঁচটা পরিবার পাঁচ ভাই বিয়ে শাদী করেছে ছেলে মেয়ে হয়ে গেছে পাঁচটা পরিবার হয়ে গেছে তো যৌথ ফ্যামিলি একসাথে খাচ্ছেন সেটা দেশাচার কথা এটা কোনো শরীয়তের সন্ন্যত কাজই করছেন না করছেন না বরং পর্দার গর্দা উড়িয়ে দিচ্ছেন একবারে ভাবিকে দেখে আর ছোট ভাইয়ের বউকে দেখে আর বেহায়া বেপর্দা হয়ে আর কত রকমের যে পাপ হচ্ছে তো আল্লাহ পাকে হেফাজত করে তো ফায়া কলুন অয়ু তেমন সাহাবাইকে নিজেরাও খেতেন এবং অন্যদেরকে খাওয়াতেন হাদিসটি তিরমিজিতে রয়েছে এবং তিরমিজি হাদিসটি বলছেন হাসানুন সাহিহুন সহি হাদিস <clears throat> জাবের বিন আবদুল্লাহ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন সাহেব তো রাসুল আল্লাহ আল আজহা নবী সাল্লা সাথে আমি কুরবানিতে উপস্থিত হইলাম বিল মোসাল্লা ঈদগাহে ফালাম্মা কাজা খুতবা তাহু যখন তিনি খুতবা সম্পন্ন করলেন নাজালামিন মেম্বারহি মেম্বার থেকে নামলেন ওয়া আর তারপরে একটি দুম্বানি আসা হইল তো মেম্বার থেকে নামার পরে দুম্বানি আসা হলো এর দ্বারা বোঝা গেল যে ঈদের দিনে ঈদের নামাজ আগে হবে না খুদবা আগে হবে নামাজ আগে হবে তারপরে খুদবা জুমার উল্টা সোজা বুঝা না জুমার উল্টা জুমাতে খুদবা আগে হয় তারপরে জুমার নামাজ হয় আর ঈদে আগে নামাজ হয়ে যাবে আর তারপরে তখন খুদবা হবে মেম্বার থেকে নামলেন খুদবা দেওয়ার পরে বক্তব্যের পরে নিয়ে আসা হলো দুম্বা ফাজাবাহ রসুল্লাহ বেয়াদেহি নিজ হাতে রসুল্লাহাম জবাই করলেন এর দ্বারা বোঝা গেল যতই বড় ব্যক্তিত্ব হন না কেন হ্যাঁ কোরবানি পশু জবাই করা বা বাড়ির কোনো পশু জবাই করা কোনো মানহানির বিষয় নাই এত বড় আলেম আল্লামা হয়ে গেছি এত বড় ব্যক্তিত্ব হয়ে গেছি আর কোরবানির পশু জবাই করবো যা কেউ জবাই করায় আমার অনেক লোক আছে অনেক ছাত্র আছে জানতো আমার কোরবানিটা আপনি জবাই করে আসেন না এইরকম ভাববেন না যে এটা মান পজিশনের ব্যাপার সবার হয়ে গেল যে সব কাজ করি অনেকে অনেক কাজকে মনে করে যে এটা কি ছোটদের কাজ এটা আমার আমার ব্যক্তিত্ব অনেক ওপরে চলে গেছে আর এটা আমার কাজ নয় যেমন এই কোরবানি সম্পর্কে অনেকের কোরবানি জবাই করা সম্পর্কে অনেক বড় বড় যারা মান পজিশন আল্লাহ মানুষ তাদের এরকম ধারণা শয়তান ঢুকাইতে পারে আজানের ক্ষেত্রে আমাদের সমাজে এরকম আছে বড় বড় আল্লাহ দিস যদি হয়ে যায় আজান আজান একটা সাধারণ মানুষ আরে আমি কেন যাও যাও আজান দাও আজানটা যে তারও দেওয়া উচিত না না এই কল্পনা কিন্তু নাই আসলে ঠিক না তবে আজানের ক্ষেত্রে যেমন নবী করিম ইসলাম দেখেছেন বেলালকে কি যেন চয়েস করেছেন অথচ শ্রেষ্ঠ কেন কেউ বলতে অবাকর উমাকে কেন চয়েস করেননি কারণ বেলালের আওয়াজ সবচেয়ে বেশি উঁচা আওয়াজ ছিল আর আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছানো যায় তত বেশি ভালো আজানের ক্ষেত্রে এই জন্য তাকে বাছাই করা হয়েছে এইরকমই মক্কারে মহাজেন আবু মাহাজুরাকে এইভাবে বাছাই করা হয়েছে কণ্ঠ সুন্দর ছিল আওয়াজ খুব উঁচা ছিল চলো তুমি আজান দাও নবী করিম সাল্লা জবাই করলেন না বললেন হে আল্লাহ আকবর বিসমিল্লা বললেই পশু হালাল হয় ওর সাথে সুন্নত হচ্ছে বলা আল্লাহ আকবর বিসমিল্লা মানে আল্লাহ নাম উচ্চারণ করলেন তোমরা খেও না এমন পশু যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি ইসমুল্লাহ মানে বিসমিল্লা বলা হয়নি তাহলে বিসমিল্লা বলা ফরজ হালাল করার জন্য আর তার সাথে নবী করিম হাদিস দ্বারা প্রমাণিত তকবীর পাঠ করা বিসমিল্লাহ আল্লাহ আকবর হাজা আন্নি এটা আমার পক্ষ থেকে ও আর আমার যারা কুরবানি করেনি বা করতে পারেনি তাদের পক্ষ থেকে বলছেন হাদিসটা সহি আবু রয়েছে হাদিস তাহলে এর দ্বারা কি বোঝা গেল হ্যাঁ কি বুঝলেন যে একটা কুরবানি করেন রসুল্লাহ সাল্লাম সেটা ছিল দম্বা আর শুধু তার পক্ষ থেকে হলো না যেসব আমার উম্মতের অভাবী লোকেরা কুরবানি করতে পারেনি বা পারবে না তাদের পক্ষ থেকে আল্লাহ করে দিলাম তাদের পক্ষ থেকে তাহলে যারা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করেন তাদেরকে আমি উপদেশ দিচ্ছি যে শুধু মৃত ব্যক্তির নামে কোরবান এইটা ভাগ আমার ওই মৃত বাবার নামে এই ভাগটা আমার মৃত মায়ের নামে দাদার নামে দাদির নামে এই রকম তরিকা না করে এর চাইতে উত্তম হচ্ছে আর সন্নতি তালিকা হচ্ছে যে এই কোরবানি আমার পক্ষ থেকে আল্লাহ আর আমার পরিবারের পক্ষ থেকে আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে আব্বা আমার পক্ষ থেকে দাদা দাদি মারা গেছেন তাদের পক্ষ থেকে নানা নানির পক্ষ থেকে কোনো দোষ নেই সবাইকে আপনার নেকিতে শরিক করলেন এতে হবে কি আপনি নিজেও খান আর গরিব মিসকিনকে খাওয়ান আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকেও খাওয়ান কোনো অসুবিধা নেই মৃত শরিক আছে আর জীবিত একটা কোরবানিতে শরিক আছে পক্ষান্তরে যেসব ভাইরা আর দেশি তরিকার কোরবানি হচ্ছে এরকম সেটা হচ্ছে মৃতের নামে আলাদা কোরবানি মৃতের নামে কোরবানি করেন আর গোস্ত খান নিচে এটা একেবারে যুক্তিসঙ্গত না আর দলিল সঙ্গত না শুধু শুধু মৃতের নামে একটা গোটা কোরবানি মৃত ব্যক্তির নামে নবী করিম কখনো করেননি হ্যাঁ তাবে মানে তার পক্ষ থেকে আর অন্যান্যদের পক্ষ থেকে <clears throat> এইভাবে করেছেন কিন্তু শুধু এই ভাগটা বা এই কোরবানিটা এই পশুটা অমুক মৃত ব্যক্তির নামে এই রকম কোরবানি সন্ন্যত নয় জায়েজ কিনা সন্ন্যত নয় তাহলে জায়েজ কিনা একদল বলছেন যে হ্যাঁ সেটাও সাদকা জায়জ অসুবিধা নেই আর একদল বলছেন যখন নেই প্রমাণিত এইরকম তখন জায়জ নয় এটা আমাদের ফতুয়া নকল করলাম আমরা বলি যদি জায়জও হয় তাহলে সেটা সাদকা কারণ আপনি গোটা পশুটা দিয়ে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছাতে চাইছেন আপনার জন্য আপনার সচ্ছল স্ত্রী ছেলে মেয়ের জন্য গোস্ত খাওয়া যায় না আপনি তাহলে সাদকার গোস্ত গরিব মিসকিনকে দান করে দেন মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানোর উদ্দেশ্যে নেকি পৌঁছানোর উদ্দেশ্যে আর এইরকম ফতুয়া শুনলে মাথা টেনে নিবে কচ্ছপের মতো মাথা টেনে নিবে আর কোরবানি করা হইতো না মৃত্যুর নামে কারণ খেতেই তো পাবো না খেতেই তো না তাই না সন্ন্যতে সোজা হয়ে আসবে সোজা সন্ন্যতের কাছে আসবে জি আর যদি আপনি করতেই চান যে ঠিক আছে আমি অসুবিধা কি দান করবো খাওয়াবো দান করে তার গোস্ত দান করেন মৃতের নামে কোরবানি করেন আর দান করেন যেমন অনেক হল মারাই এইরকম ফতুয়া দিয়েছেন আল্লাহ আলম সহি মুসলিমের আরেকটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম এক কোরবানি করলেন জবাই করলেন আর বললেন বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি আল্লাহ তাকাব্বাল মিন মোহাম্মদিন আল্লাহ এটা মোহাম্মদ হাসানের পক্ষ থেকে কবুল করো ও আলে মোহাম্মদিন মোহাম্মদ হাসানের বংশধরের পক্ষ থেকে কবুল করো অমিন মোহাম্মদিন অমিন ওম্মতে মোহাম্মদিন আর মোহাম্মদ ওম্মতের তরফ থেকে কবুল করো সোম্মদাহি তারপরে সেই কোরবানিটা করলেন তার নবী সাল্লাম শুধু শুধু ওম্মতের পক্ষ থেকে করেননি কি করলেন আল্লাহ এটা আমার তরফ থেকে কবুল করো আমার পরিবার বংশধরের পক্ষ থেকে কবুল করো আর আমার উন্মতের পক্ষ থেকে কবুল করো আপনিও করেন ওই রকমই আল্লাহ আমার তরফ থেকে কবুল করো আমার ছেলে মেয়েদের কবুল করো আমার আত্মীয় স্বজন বা মোমেন মোমেনার যারা ভাই বোনেরা আছে আমার দিনী ভাই সবার পক্ষ থেকে কবুল করো কোনো দোষ নেই সেই মুসলিমের হাদিস আমল করলেন আপনি আর একটা ফতুয়া আমাদের দেশে লোকেরা জিজ্ঞেস করে যে আমি নবীর নামে কোরবানি করতে পারবো কি তাদেরকে বলবো কুরবানি করতে পারবেন ঠিক কিন্তু যদি আপনি নবীন নামে কুরবানি করতে চান তো আবার বলবো যে সেটা সাদকা সুতরাং পুরোটাই দান করতে হবে আর এইভাবে নবীর নামে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মহাব্বত করতেন অনেক বেশি ভালোবাসতেন কে কারা সাহাবাই কেরামরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে জান মাল সবকিছুর কোরবানি করেছেন আমাদের যদি বলা বছরে বারো মাস এক মাসের বেতন নিয়ে আসেন ভালো ভালো মানুষ গাড়ির হাওয়া বেরিয়ে যাবে আর উজু টুটে যাবে কথা বুঝতে পারছেন এক মাসের বেতন চাওয়া হয়েছে হাওয়া খারিজ হয়ে যাবে আর আকর রাজি আল্লাহ পুরা মাল বাড়িতে যা আছে নিয়ে এসে দিয়ে দিচ্ছেন ওমার রাজি আল্লাহ তো অর্ধেক তাহলে আপনার কাছে যদি বলা হয় প্রতি বছরে ছয় মাসের বেতন দিয়ে দিতে হবে দেখি কয়টা লোক বেরোয় তাহলে বলবেন যে হ্যাঁ আমারও মহাব্বত উমারের মতোই আছে তারপরে এটা তো পয়সার অনেক হয়তো এরকম বেরিয়ে যাবে ধা দিয়েই তো আমি আমি উমার হয়ে যাবো এই যুগের উমার পয়সা দিয়ে শুধু যান দিয়ে তো হইতে হবে যান কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে হ্যাঁ আরো যেসব গুণ রাজি আল্লাহ তালার মধ্যে ছিল দিনের খেদমতের জন্য দিনকে শক্তিশালী করার জন্য সেগুলিও তো আপনার মধ্যে আমার মধ্যে হইতে হবে তো কি বলছিলাম যে যদি রসুল উল্লাহ রসুলের নামে কোরবানি করা শরীয়ত সম্মত হইতো আর একবারে সন্ন্যত হইতো তাহলে এই সন্ন্যত প্রথম পালন করতেন কারা সাহাবাহিকের আমরা তারা করেননি তারা আমাদের চাইতে বেশি দিন বুঝছিলেন কি বুঝছিলেন যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি এবাদত বন্দীগীতে আমরা যতটা পরিমাণ নেকি পাচ্ছি আমল করে এবাদত করে ততটা একবারে সমান সমান বা তার চাইতে বেশি কে পাচ্ছেন আমাদের প্রত্যেকের আমল থেকে আপনার আমল থেকে আপনার স্ত্রীর আমল থেকে আপনার ছেলে মেয়ের আমল থেকে প্রত্যেক মুসলিমের আমল থেকে এক ভাগ করে সমান সমান পাচ্ছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তাহলে আপনার নামাজ যত রাকাত নামাজ পড়ছেন ফরোজ নফল সন্ন্যাত সমান নেকি নবী সাল পাচ্ছেন কত নেকি নবীর কাছে যাচ্ছে আপনার কুরবানির আপনার সেয়াম রোজা আপনার জাকাত আপনার দান খেলা ইসলামের খেদমত হজ উমরা সবগুলি থেকে আপনার সমান সমান আমার সমান সমান নেকি কে পাচ্ছেন মোহাম্মদ রসুল্লাহাম কেন হ্যাঁ নামাজ পড়তে শিখেছি হ্যাঁ ক্যালেমা পড়েছি তার মাধ্যমে তাই না তিনি রাস্তা দেখিয়েছেন মান্দাল্লা আলা খাইরিন নবী সাল হাদিসের নীতি মালালেন আর এটা নবীর ক্ষেত্রে শুধু না প্রত্যেক ভালো মানুষের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেটা হইতে পারে মান্দাল্লা আলা খাইরিন যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে বলে দেবে দেখিয়ে দেবে ফালাহু মিসলু আজরি ফাইলি তার জন্য যেই ব্যক্তি কর্ম করলো তার সমান নেকি রয়েছে তার সমান নেকি রয়েছে মোহাম্মদ রসুল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কোরবানি করার মোহাম্মদ রসুল্লাহাম আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার রাস্তা দেখিয়েছেন কোরআন হাদিসের এল শিখার রাস্তা দেখিয়েছেন সুতরাং আমরা যতগুলি আমল করছি সবগুলির সমান সমান ভাগকে পাচ্ছেন সঈদুল মুরসালিম খাতাবন নবীর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সুতরাং আপনার তো এমনিতে ভাগ পাচ্ছেন আর তারপরে আবার নবীর নামে আলাদা করে কোরবানি করা এর কোনো যুক্তি নেই কারণ সাহাবাইকার আমরা এরকম করেননি কোরবানি কখন করতে হবে কোরবানি করার সময় কখন গ্রামে হোক আর শহরে হোক কোরবানি করতে হবে ঈদের সলাতের পরে ঈদের নামাজের পরে প্রত্যেক এলাকায় ঈদের নামাজ যখন হয়ে যাবে তারপরে কোরবানি করতে পারবে ধরেন আমরা মক্কা থেকে এত দূরে আছি যে আমাদের ঈদের নামাজ মক্কাতুল মকার বা মদিনার পঁয়তাল্লিশ মিনিট আগে হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা পূর্ব দিকে সৌদি আরব আছি তাহলে আমাদের যখন ঈদ হয়ে যাবে মক্কা ঈদ হয়নি ঠিক না আমরা কোরবানি করতে পারবো কিন্তু মক্কার লোকেরা বলি হ্যাঁ সৌদি আরবের মধ্যে তো কোনো কোনো জায়গায় ঈদ হয়ে গেছে দাম ঈদ হয়ে গেছে সুতরাং কুরবানিটি করেই মসজিদ হারাম ঈদ পড়তে যায় চলবে না চলবে না তাহলে প্রত্যেক দেশে নিজের ঈদ উল আজহা পড়ে নিয়ে তারপরে কোরবানি করতে পারবেন তার আগে কোরবানি করা চলবে না গ্রামে হোক আর শহরে হোক কিন্তু মজহাবির যে কুপরিণাম রয়েছে মজহাবের যে ভুল ফতুয়া রয়েছে আর মজহাবের যে অবৈধ হিল্লা রয়েছে হিল্লা বুঝেন বাঁকা রাস্তা বাঁকা রাস্তা হারামকে হালাল করার রাস্তা তিন তালাক দিয়ে বিবি হারাম হয়ে গেছে এখন যে কোনো ভাবে স্ত্রীকে দখল করতে হবে যেতে দেওয়া হবে না কোথাও তখন হিল্লা বের করো ঠিক আর বিয়ে দাও কারোর সাথে এক রাত দু রাতের জন্য জেনা করো আবুজবিল্লা নোংরামি অভিশপ্ত হালালা আমার একটা আলোচনা এই মর্ম আছে ওই রকমই কোরবানির ক্ষেত্রে এদের এদের একটা হিল্লা আছে ওদের ফিকার কেতাবে প্রসিদ্ধ ফিকার কিতাব তাতে আছে ওয়াহিলাতুল মিস্ত্রি গ্রামের লোক তো পারবে কারণ গ্রামে তো ঈদ নেই হ্যাঁ গ্রামে ঈদ নেই ঈদ নেই তখন আগে আর পরে তো ব্যাপার স্যাপার নেই তাহলে ফজর হইলেই যেমনই ফজর হইল আল্লাহ আকবর আজান হইলে জবাই করে দিতে পারে ফজর হয়ে গেছে মানে দিন হয়ে গেছে জবাই করে দিতে পারে তাদের ফতুয়ায় গ্রামের লোকেরা শহরের লোকেরা আরে গ্রামের লোক কোরবানি গোস্ত খাবে ফজরে ফজরে আর শহরের লোক মুখ তাকাবে ঢাকার লোকেরা তাকাবে যারা গ্রামের লোক খাচ্ছে আর আমরা পাশে শহরে বাস করি সেই জন্য খেতে পাবো না বলছে হিলাতুল মিস্ত্রি মিস্ত্রি মানে মাদানি যারা শহরে বাস করে যারা সিটিতে বাস করে টাউনে বাস করে তাদের হিল্লা হচ্ছে যে আসা বে তার কোরবানিটা পাঠিয়ে দেবে গ্রামে ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবে বা পাশের গ্রামে পাঠিয়ে দেবে ঢাকা শহর আশপাশের গ্রামগুলি আছে না ওই গ্রামে পাঠিয়ে দেবে আর গ্রামে গিয়ে জবাই করে নিয়ে এসে শহরে বসে বসে খাবে কথা বুঝতে পেরেছেন এখনো ঈদ হয়নি শুধু ফজর হয়েছে আল্লাহ ফজর আজান হয়েছে খাক বুঝতে পেরেছেন এগুলি হচ্ছে মজাহের মন গড়া ফতু আর হিল্লা এইরকম বহু হিল্লা আছে টাকা পয়সা আত্মসাত করার ক্ষেত্রে হিল্লা বিবি হালাল করার হিল্লা তারপরে আপনার এই এই ধরনের হিল্লা একটা হারামকে হালাল করার হিল্লা তারপরে বৈধ অবৈধ করার হিল্লা সব বহু হিল্লা রয়েছে আল্লাহ পাকি সব হিল্লা থেকে বাঁচায় <clears throat> তো কখন কোরবানি করবে এই মর্মে শোনেন কোরবানি ঈদের দিন ঈদের নামাজ পড়ে করবে এটা শুরু কোরবানির আর শেষ কোরবানির শেষ কখন তেরো তারিখ হ্যাঁ না বারো তারিখ জি তেরো তারিখ দলিল বলে হাদিস সেই হাদিস বলে যে তেরো তারিখ পর্যন্ত কোরবানি চলবে তাহলে কোরবানির দিন কয়দিন দশ তারিখ এগারো বারো তেরো চার দিন কোরবানি চলবে যদিও প্রথম দিন কোরবানি করা উত্তম এতে কোনো সন্দেহ নেই নবী করিম সাল্লাম বিদায় হজে একশো কুরবানি করেছেন ভাগ করেননি যে পঁচিশটা পঁচিশটা বা আজকে পঞ্চাশটা করেনি বাকি এগারো বারো তেরো তারিখ দিয়ে পুরা করি করেননি একশোটা কুরবানির চৌষট্টি পঁয়ষট্টিটা বা ছেষট্টিটা করলেন নিজে আর তারপরে বাকিটা আলী রাজি আল্লাহ বলেন তুমি বাকিটা করে দাও তরফ থেকে একদিনেই করেছেন তাহলে দশ তারিখ কোরবানি করা উত্তম এই হাদিস বলে কিন্তু কোরবানি তেরো তারিখ পর্যন্ত চলে পক্ষান্তরী মজহাবের ফতুয়া হচ্ছে দেশীয় যে কোরবানির দিন হচ্ছে তিন দিন দশ তারিখ এগারো বারো তেরো তারিখে তাদের কাছে কোরবানি নেই আর এই ভুলটা এটা ফেকা মোহাম্মদি বলে একটা কিতাব আছে উর্দুতে এক নিউ মুসলিম ভারতের লিখে আর ওই কিতাবটা বাংলাতেও ছেপেছে বাংলাদেশে আর এটা আহলেদিসদের কিতাব যেহেতু বলা হয় আর আহলেদিসদের কিতাব এই ভুলটা আছে যার ফলে এই সম্পর্কে সতর্ক করে দেওয়া জরুরি অনেকে ভাববে যে এটা তো আমাদের আলেম কোরআন হাদিসের আলেম লিখছে মানে দলিল আছে কিন্তু এই মশলাটা এইভাবে লিখে চলে গেছে যে কোরবানি তিন দিন চলবে বারো তারিখ পর্যন্ত এটা ভুল দলিল শুনেন তাহলে এই মর্মে <clears throat> প্রথম দলিল যে কোরবানি ঈদের ঈদের নামাজের আগে হবে না বারা বিন আজম রাজি আল্লাহ বর্ণিত জাহা খালে আবু বুরুদা বলছে আমার মামা আবু বুরুদা কুরবানি করে ফেলেছিল কাবলা সলা ঈদের নামাজের আগেই ফাকাল রসুল উল্লাহাম রসুল উল্লাহ বলে তিলকা সাতুল্লাহমিন এটা গোস্তের বকরি এটা গোস্তের ছাগল গোস্ত খাওয়া হইল এটা কোরবানি হলো না ফাকালা ইয়া রাসুল আল্লাহ তখন হে আল্লাহ রাসুল ইন্না ইন্দি জাজ আতামিনাল মাজ তাহলে কেমন হলো আর তো আমার কাছে এইরকম কোন মানে বয়স যে এক বছর হইতে হবে বা দাঁতা হইতে হবে এইরকম তো বকরি ছাগল নেই কিন্তু আমার কাছে একটা বকরি আছে যাজা যাজা বকরি হচ্ছে ছয় মাসের ছয় মাসের বকরি বা ভেড়া এগুলিকে যা বলা হয় মাছ বলা হয় শুধু বকরিকে ছাগলকে ছাগল আছে ছয় মাসের ফাঁকাল দাহকে বেহা ঠিক আছে তোমার কাছে যখন আর নেই এটা কোরবানি তুমি করে না ওই ছয় মাসেরটাই চলবে তোমার ওয়ালা তাসলহ রেখা তবে তোমার ছাড়া আর কারো জন্য ছয় মাসের ছাগলের কোরবানি চলবে না তুমি যখন এরকম ভুল করেই দিয়েছো আগেটা কোরবানি হয়নি গোস্ত খাওয়া হইলো এই ছয় মাসেরটা দিয়ে করো তাহলে ছয় মাসের বকরি কেউ জবাই করে তা চলবে না কমপক্ষে এক বছর হইতে হবে আর সতর্কতা হচ্ছে দাতা হয়ে যাও দাতা হইলে সন্দেহ মুক্ত হয়ে গেল বিশেষ করে কেনা হইলে ধোকাবাজ আজকাল মার্কেটে আপনার ভাই আপনার খাসি কতদিনের হইলে বলিয়েন না এক বছর বেশি হয়ে গেছে আসলে মৃত্যু গো দাম নেবে কোরবানির মৌসুমে সেই জন্য বলছে এক বছর এক বছর হয়নি তাহলে দাঁত দেখে না দুটো দাঁত হয়েছে বা দাঁত ভেঙে পড়ে গেছে দুধা দাঁত ব্যাস হয়ে গেছে তার মানে এক বছর হয়ে গেছে এই জন্য মুসিন্না মানে সিন দাঁত থেকে এটাই সতর্কতা যদি অনেকেই ফতুয়া দিয়েছেন যে এক বছর হলে চলবে কিন্তু নিজের বাড়ি হলে সেটা এক বছর হলে হইতে পারে রসুল্লাহ বললেন কেউ যদি ঈদের নামাজের আগে করে ফাইন নিজের জন্য করলো আর কেউ যদি ঈদের ঈদের নামাজের পরে করে তাহলে তার কোরবানি কমপ্লিট আর মুসলিমদের আদর্শকে সন্ন্যতকে পেল তাহলে এটা শুরুটা জানলেন শেষটা দেখেন জুবাইবিন মোতিম রাজি আল্লাহ তালানতে বর্ণিত মুসনাদ আহমদের হাদিস তাতে রয়েছে হাদিসটা একটু লম্বা আমাদের দলিল ওই জায়গাটুকু বলছি কুল্লু ফেজাজ মেনা মান হারুন মেনার যে গলি কুরবানির জায়গা তাহলে মেনার কসাইখানাতে গিয়ে জবাই করতে হবে হাজি সাহেবদেরকে জরুরি নাই এটা আজকাল আইনগত ব্যাপার সব রাস্তাঘাট খারাপ করিয়েন না ময়লা আবর্জনা করে দিয়েন না লোকজনের চলাফেরা মুশকিল হবে সেই জন্য যাও বিশেষ এলাকা ওখানে অনেক দূরে আছে ওখানে কষাইখানা কোরবানি করে আসবো না হলে মেনার যে কোনো অলিতে গলিতে যে কোনো জায়গায় কোরবানি করে দিলে কোরবানি হয়ে এটা হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি হাজির কিন্তু মেনা ছাড়াও কেউ যদি হাদির কোরবানি হজের কোরবানি তামাত্মকের কোরবানি মক্কার হারামের এলাকার ভিতরে করে হারামের বাইরে না হালাল এরিয়াতে চলবে না তোমার মসজিদে তানিম পার হয়ে চলে গেল ওইদিকে বা এদিকে হুদুদে হারাম হারামের বর্ডার লিখে আছে তারপর বাইরে করলো জেদ্দার বাইরে অনেকে জিজ্ঞাসা করে যে আমি হজটা করলাম আর বাসা এখানে ফ্যামিলি জেদ্দাই বা তাইফে কাছেই তো আছি তো তাইফে বা জেদ্দাতে না হয় কোরবানি করলাম হজের কোরবানি চলবে না হারামের এরিয়াতে হয়ে মক্কার শহর বাড়তে বাড়তে অনেক দিকে অনেক এলাকায় বিভিন্ন দিকে কি হয়েছে হারাম এরিয়া পার হয়ে বাড়ি ঘর চলে গেছে অথচ মক্কা শহর তাই ওগুলোতে কোরবানি চলবে না হজের কোরবানি চলবে না তামাত্র কেরারের হারামের এরিয়াতে হইতে হবে কমপক্ষে আর সবচেয়ে ভালো উত্তম হচ্ছে মেনার যে কোনো জায়গায় কোরবানি করা হাজিদের ওয়াকুল্ল আর প্রত্যেকটা দিন হচ্ছে দিন দেখলেন তাহলে বলা হয় কাকে এগারো বারো তেরোই জিল হজে তিনটি দিনকে আইয়ামে তাশরিক বলা হয় আর দশ তারিখে বলা হয় নাহার মানে কুরবানির দিন জবাইয়ের দিন তাহলে স্পেশালি এমন নাহার দশ তারিখ হয়ে গেল আর আইয়াম তাশরিক সম্পর্কে নবী করিমসাল্লাম বলছেন অকুল্ল আইয়ামে জব জাবহুন মুসনাদ আহমদের হাদিস আর আল্লাহ রহমতুল্লাহ অন্যান্য বলেছেন হাদিসটিকে জামেতে এই সহি বলা হয়েছে এছাড়া রয়েছে আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ পাকরাবুল আলম যেন আমাদেরকে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে শুধু পশু কোরবানি নয় জানমালের কোরবানি তৌফিক দান করেন সময়ের কোরবানি তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন যা দিয়েছেন নিয়ামত তা আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে ব্যয় করার তৌফিক দান করে আল্লাহ পাক আমাদেরকে নেক বান্দা হিসাবে কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ পাক আলমীর কাছে দোয়া করি যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছেন আল্লাহ পাক তাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক তাদের মধ্য থেকে যারা হজ করেছেন তাদের হজ যেন কবুল করেন যারা এখনো হজ করতে পারেননি নিয়ত আছে আল্লাহ পাক তাদের সৎ নিয়ত পূরণ করেন আর যাদের অভাব আছে আল্লাহ পাক বরকত দান করেন আর অভাব যেন দূর করে দেন প্রত্যেককে আল্লাহ পাক যেন এখান থেকে কমপক্ষে একটা করে হজ নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রবুল আলমীর যেন আমাদের অতীতের ভুল ভ্রান্তি মাফ করে দেন যেসব ভাইদের আপনজনরা ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর প্রত্যেকের এরকম আছে যদিও কারো নতুন কারো পুরাতন কারোর শোক নতুন হয়ে রয়েছে কারো পুরাতন হয়ে গেছে আল্লাহ পাক সকলের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক প্রত্যেক মমিন মমিনাথকে জান্নাতুল ফির দশ দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়াল্লা আলী ওসাহাবি আজমাইন কোরবানি করার ক্ষেত্রে অন্তরের নিয়তি যথেষ্ট যে এই কোরবানিগুলি অমুক অমুকের পক্ষ থেকে হচ্ছে এটুকু জেনে রাখা আর ওরা যারা পয়সা দিয়েছে তাতে হ্যাঁ, তাদের এটা নিয়ত রাখা যে এই পশুটা আমাদের পক্ষ থেকে হচ্ছে যথেষ্ট এতটুকু হ্যাঁ তবে কেউ যদি উচ্চারণ করে যে আল্লাহ যেমন নবী সাহেব বলছে আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করো আর আমার বংশধরের পক্ষ থেকে কবুল করো ওই রকমই কেউ যদি বলে আল্লাহ তাকাব্বাল হাজা আল্লাহ এটা কবুল করো আমার পক্ষ থেকে মেননি অমিন আমিনুল ইসলাম অমিন হাবিবুর রহমান অমিন রাশেদ অমিন আব্দুল আজিজ হ্যাঁ আর আরবি মন্ত্র পড়া জরুরি না কেউ যদি মনে করে আরবিতে পড়তে হয় তো ভুল কথা আল্লাহ এই কোরবানিটা কবুল করো আমার পক্ষ থেকে আবুল বশিরের পক্ষ থেকে আব্দুর রহমানের পক্ষ থেকে আব্দুল খালেকের পক্ষ থেকে আব্দুল মালিকের পক্ষ থেকে যথেষ্ট আর যদি এটা নাও বলে ইন্নামাল আমাল বিনিয়া তার নিয়তের স্থান হচ্ছে আর এটা নিয়ত পড়াও নয় শুধু কবুলের দোয়া করে আল্লাহ আমাদের এই অমুকর পক্ষ থেকে কবুল করো এরকম না করে যদি অন্তরে নিয়ত করে এটাই যথেষ্ট বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করবে যথেষ্ট ইনশাআল্লাহ কিছু বানানো দোয়া আছে জয়ীফ আল্লাহ খালিলেকা ইব্রাহিম এরকম আছে আল্লাহ আমার তরফ থেকে কবুল করো যেমন তুমি ইব্রাহিম খলিল্লাহ কুরবানি কবুল করেছো এগুলি জাল কথা এগুলি সহি হাদিসে নেই ওই ওইরকম তো আর বিসমিল্লা আল্লাহ আল্লাহ তাকাব্বাল হাজামিননি বলেন আল্লাহ আমার পক্ষ থেকে কবুল করো আমার পরিবারের কবুল করো একটা কোরবানি যদি আপনি আপনার পরিবারের জন্য করেন তো ওইভাবে বলতে সমস্যা নেই যেসব মুসলিমদের আকিদা সম্পর্কে জানি না আসল হচ্ছে যে তারা মুসলিম আমাদের কাছে প্রত্যেকের খতিয়ে খতিয়ে দেখতো না ভাই এই ভাইটা নতুন এসছে আর আমার জন্য জরুরি নয় যে ভাই এর দায় সুফিবাদ আছে নাকি শিরিক আছে নাকি বেদাত আছে নাকি নাওয়াইতো আছে নাকি কোনো প্রয়োজন করেন আসল হচ্ছে যে তিনি মুসলিম যখন তখন সে সহি আকিদার লোক যতক্ষণ পর্যন্ত এর বিপরীতটা জানা জানতে পারো ততক্ষণ তার পিছনে নামাজ তার সাথে যে মুসলিম হিসাবে কিন্তু যখন জানবো যে না ভাই নাস্তিক না ভাই গৌসুল আজমের কাছে মদত চাই জিলানি বাবার কাছে খাজা বাবার এ ভক্ত ওর কাছে মনে করে যে পাওয়া যায় তখন তা এর পিছনে নামাজ হবে না তখন বলবো কিন্তু আসল হচ্ছে যে মুসলিম মানে সে মহিদ তৌহিদবাদী কথা বুঝতে পেরেছেন এই জন্য বাপদাদা পূর্বপুরুষ কি ছিল না ছিল জানি না হতে পারে আপনার চাইতে ভালো ছিল অনেক সময় হয় যে আপনার পাঁচ পিড়ি ওপরে সহি আকিদার লোক ছিল কিন্তু দুই পিড়ি ওপরে গিয়ে খারাপ হয়ে গেছে আবার আপনি আপনি আপনার জমানে এসে আলহামদুলিল্লাহ সহি দাওয়াত পেয়েছেন বাস্তব ভারতের অনেক অলমাই কেরাম আছে নব সিদ্দিক হাসান খান ভূপালের জীবনীতে লিখেছেন যে উনি হুসাইন হাসান রাজি আল্লাহ তার বংশের মাঝখানে কয়েকশো বছর পর্যন্ত ওর বংশ শিয়া গুমরা হয়ে থেকেছে আর তারপরে আবার তিনি একবার পাক্কা সহি আকিদা সহি আকিদার আলে তো আল্লাহ যে কখন কাকে হেদায়ত করে দেয় আবার কখন কাকে হেদায়ত থেকে দূরে সরিয়ে দেয় হ্যাঁ বদামলের কারণে এলএম শিখলো না কোরআন এবাদিস চর্চা করলো না যার ফলে নিজের আমলের অবশ্যই মানে রেজাল্ট সেটা রব্বান কুলুবানা বা এই জন্য দোয়া করতে জরুরি নয় যে আপনি আছেন আপনার ওর ওপর থাকবে চেষ্টা করতে হবে ওই জন্য দোয়া করেছে আল্লাহ আমার ছেলেরা যাতে করে আবার লিপ্ত না হয় ওই জন্য আমার না পাখির বা মুরগির কুরবান মোরগের কুরবানি হবে না এটা এই জন্য বলছি যে এইরকম কথা অনেকে বলে থাকে যে মুরগির কুরবানি হবে মুরগির কোন কুরবানি নেই অভিশপ্ত হালালা নবী সাল্লাম লানত করেছেন যে হালালা করে আর করাই হ্যাঁ নবী সাল্লাম ভাড়া করা পাঠা বলেছেন কত নোংরা কাজ আত্মাইসুল মুস্তার ভাড়া এটা পাঠা বলেছেন কথা বুঝতে পারছেন জেনাকারী এরা উমার রাজি আল্লাহ তারা বলেছেন এইরকম কাজ যদি কেউ করে আর যদি ধরা পড়ে তো তাদের দুইজনকে আমি রজম করবো জেনার শাস্তিতে আমার এক ঘন্টার আলোচনা আছে শুনে নেবেন অভিশপ্ত হবে যাবে কিন্তু উত্তম হচ্ছে সব সবটা থেকে একটু একটু করে খাওয়া কিছু খাওয়া কিছু দেওয়া আগামীকালকে যদি জমার পর আসেন তো ওই বিষয়টা আলোচনা করবো ছিল সামনে কিন্তু সময়ের অভাবে আজকে আলোচনা করলাম